إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد যে বিষয়টি নির্বাচন করেছি এখানে আলোচনার জন্য বিশ্ববিখ্যাত অত্যন্ত জরুরি স্বনামধন্য কিতাব আকিদাতুত্তাহাবিয়া আকিদাতুত্তাহাবিয়া ইমাম আবু জাফর আত্মাহাবি রহমতুল্লাহ আলাই ওনার রচিত আজকে থেকে প্রায় এগারোশো বৎসর পূর্বে এই কিতাবটি রচিত হয়েছে এই কিতাবটি খুবই স্বনামধন্য একটি কিতাব আমাদের পূর্ববর্তী আলহ সলফেসা আলহিনগঞ্জে বিগত হয়ে গেছেন কোরআন সুন্নার আলোকে সর্বসম্মতিক্রমে সবার কাছেই গ্রহণযোগ্য এই কিতাবটি কোরআন এবং সুন্নার আলোকে এখানে অত্যন্ত সুস্পষ্টভাবে মুসলমানদের আকিদা কী হবে বিশ্বাস কী হবে এ বিষয়টি তুলে ধরা হয়েছে সর্বপ্রথম এই কিতাবের যিনি লেখক ইমাম আবু জাফর আর তাহাবি ওনার সম্পর্কে কিছু কথা বলতে হয় ইবনে ইবিন কাসির রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে দুশো উনত্রিশ হিজড়িতে তিনি মিশর মিশরের তাহা নামক জায়গায় জন্মগ্রহণ করেন এবং তিনশো একুশ হিজড়িতে বিরানব্বই বছর বয়সে তিনি ইন্তেকাল ফরমান ইমাম মাত্তাহাবি রহমতুল্লা আলাই ওনার ব্যাপারে শাহ আব্দুল আজিজ মহাদ্দিস দেহলবি রহমতুল্লা আলাই তিনি বুস্তানুল মহাদ্দিসিন কিতাবের মধ্যে বলেন ইমাম তাহাবির রচিত যে কিতাবাদি এটার মাধ্যমেই তার জ্ঞানের প্রসারতার সন্ধান পাওয়া যায় তার রচিত মুখতাসারে তাহাবি অধ্যয়ন করলে প্রমাণিত হয় যে তিনি হানাফি মাজাবের একজন মোকাল্লিদ মাত্র ছিলেন না বরং তিনি ছিলেন একজন মুস্তাহিদ সাই বুখারির ভাষ্যকার আল্লামা বদরুদ্দিন আল্লা আইনি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে আমাদের পূর্ববর্তী সকল মহাদিস এবং যে ঐতিহাসিকগণ এক বাক্যে স্বীকার করেন যে পবিত্র কোরআন এবং হাদিস থেকে মাস আলা নির্ণয় এবং সিদ্ধান্ত গ্রহণে ইমাম তাহাবি ছিলেন একজন খুবই প্রতিষ্ঠিত ব্যক্তি হাদিসের বর্ণনা এবং রিজাল শাস্ত্রে ইমাম বোখারি মুসলিম এবং সুনান গ্রন্থ রচয়িতাগণের ন্যায় তিনিও ছিলেন সুপ্রতিষ্ঠিত এবং বিশ্বস্ত এবং হুজ্জাত হিসেবে গ্রহণীয় হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাই তিনি সিয়ারো আলামান নুবালা এই কিতাবের মধ্যে বলেছেন যে ইমাম তাহাবি ছিলেন একজন ইমাম আল্লামা হাফেজে হাদিস এবং মিশরের অন্যতম স্বনামধন্য মুহাদ্দিস এবং প্রতিষ্ঠিত ফিখ শাস্ত্রবিদ ইমামের যে কিতাবাদি এটা অধ্যয়ন করলে তার জ্ঞানের প্রসারতা এবং তার উচ্চ মর্যাদা সম্পর্কে জানতে পারা যায় ইবিন কাসির রহমতুল্লাহ আলাই আল ওয়ান নিহায়া গ্রন্থে বলেছেন আল বিদায়াতে বলেছেন যে ইমাম তাহাবি ছিলেন হানাফি ফিক শাস্ত্রবিদ এবং বহু মূল্যবান কিতাবাদের রচয়িতা একজন প্রতিষ্ঠিত এবং বিশ্বস্ত মহাদিস এবং অন্যতম হাফেজে হাদিস এরকম আরও অনেক সুন্দর এবং ওনার প্রশংসা বর্ণনা করে ওনার মর্যাদা বর্ণনা করে কথা রয়েছে আমরা অল্প কিছু কথা এখানে উল্লেখ করা যথেষ্ট মনে করছি তো যে কিতাবটি আমরা এখানে নির্বাচন করেছি এই কিতাবটি বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি মাদ্রাসা বিভিন্ন কারিকুলামে এই কিতাবটি অন্তর্ভুক্ত এবং সমস্ত মাঝহাবের নিকটে এই কিতাবটি গ্রহণযোগ্য একটি কিতাব খুবই সুপ্রসিদ্ধ একটি কিতাব نقول في توحيد الله معتقدين بتوفيق الله إن الله واحد لا شريك له আমরা আল্লাহ তালার তৌফিক লাভের পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর তৌহিদ সম্পর্কে বলছি ইন্নআল্লাহ ওয়াহিদ নিশ্চয় আল্লাহ এক এবং লা শরিক আল্লাহ আল্লাহ তালার কোনো শরিক বা অংশীদার নেই মুসান্নিফ লেখক রহিমাউল্লাহ সর্বপ্রথম আল্লাহ তালার তৌহিদের ব্যাপারে বর্ণনা দিচ্ছেন তৌহিদ আল্লাহ তালার এককত্বের বর্ণনা দিচ্ছেন এ ব্যাপারে আমাদের আকিদা বিশ্বাসের বর্ণনা দিচ্ছেন তৌহিদ হচ্ছে ইসলামের মূল ইসলামের উৎস ইসলামের শুরু ইসলামের প্রথম খুঁটি এবং রুকন ইমানের প্রথম ভিত্তি নবী এবং রাসুলগণের প্রথম দাওয়াত মুসলমানদের প্রথম সাক্ষ্য এবং আকিদা দিনের প্রাণ এবং যাবতীয় ক্রিয়াকর্মের মূল হচ্ছে তহিদ এই তহিদ ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে তহিদ ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকবে না এই তহিদ আরবি মূল ধাতু হল ওয়াহিদ এক তহিদ মানে এক মানা এবং এক স্বীকার করা অর্থাৎ আল্লাহ তালা এক একক অদ্বিতীয় কথা কাজে তার এককত্ব এবং এককত্বের যে বিশ্বাস এটা স্থাপন করা তার অস্তিত্ব অপরিহার্য তিনি অবশ্যই বর্তমান আছেন আল্লাহ তালাই একমাত্র বিশ্ব এবং বিশ্বে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা আইন বিধানদাতা রিজিকদাতা পালনকর্তা মহাব্যবস্থাপক মহাপরিচালক সার্বভৌম ক্ষমতার মালিক এসব ব্যাপারে আল্লাহ তালার কোনো শরিক বা অংশীদার নেই দুনিয়া এবং আখেরাতে তার সৃষ্টির সব ব্যাপারে তিনি একমাত্র কর্তৃত্বের অধিকারী এবং ক্ষমতাবান সব কিছুর উপর সর্বশক্তিমান তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য কথা এবং কাজে এই বিষয়গুলা আল্লাহ তালার জন্য নির্দিষ্ট করা আল্লাহ তালার একক অধিকার এবং ক্ষমতার দৃঢ় প্রত্যয় এবং বিশ্বাস স্থাপন করাই হলো তাওহিদ এইসব ব্যাপারে আল্লাহ তালার এই শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব বরত্ব মহানত্ব এ ব্যাপারে কোনো ব্যক্তি কোনো শক্তি কোনো গোষ্ঠীকে সামান্যতম অংশীদার মনে করলে সমস্ত ইমানই বরবাদ হয়ে যাবে এতে সমস্ত ওলামারাই একমত উদাহরণস্বরূপ কেউ যদি আল্লাহ তালা আইন বিধানদাতা কেউ যদি আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কাউকে আইন বিধানদাতা মানে অন্য কারো আইন মানে তখন সে আল্লাহর সাথে অংশীদার করবে আর যদি সে অংশী করে তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সমস্ত নবী এবং রসুলরা সর্বপ্রথম এই তহিদেরই আহ্বান করেছেন মানব জাতির নিকট আল্লাহ তালা বলেছেন আলাপাত বা ফি কুল্লি ওম্মাতে রসুল আন আনি আবুদুল্লাহ আমি প্রত্যেক জাতির নিকটে নবী এবং রসুল প্রেরণ করেছি এই নির্দেশ দেবার জন্য যে আনি আবুদুল্লাহ আমারই ইবাদত করো আল্লাহর ইবাদত করো অজিতানিবুত তাগুত এবং তাগুত থেকে দূরে থাকো সমস্ত বাতিল মাহবুদ মিথ্যা ইলাহ এগুলোর থেকে দূরে থাকো এবং এককভাবে আল্লাহ তালার ইবাদত করার নির্দেশ দেওয়ার জন্যই সমস্ত জাতির নিকট নবী এবং রসুলরা এসেছেন وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون আমি আপনার পূর্বে আল্লাহ তালা রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলেছেন আমি আপনার পূর্বে এমন কোনো রসুল পাঠাই নাই তার কাছে এই ওয়াহি ব্যতীত যে লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া আর কোনো ইলাহ নাই ফাবুদুন সুতরাং আমারই ইবাদত করো আমারই ইবাদত করো আল্লাহ তালার তহিদ আল্লাহ তালার এককত্ব এটার চারটা দিক রয়েছে আল্লাহর জাত বা মূল সত্তার ক্ষেত্রে আল্লাহর এককত্ব ঠিক রাখা আল্লাহ তালার গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর এককত্ব ঠিক রাখা আল্লাহ তালার ইখতিয়ারাত বা ক্ষমতাসমূহ এক্ষেত্রে আল্লাহ তালার এককত্ব ঠিক রাখা এবং তার হকুক বা অধিকারসমূহ এক্ষেত্রে আল্লাহ তালার এককত্ব ঠিক রাখা এর চারটা বিষয়ে কাউকে শরিক করা যাবে না আল্লাহ তালার মূল সত্তায় আল্লাহর গুণাবলিতে আল্লাহ তালার ইখতিয়ারাত বা ক্ষমতার ক্ষেত্রে কাউকে শরিক মনে করলে শিরকে পরিণত হবে আল্লাহ তালার মূল সত্তার ক্ষেত্রে যেমন ইহুদি খ্রিস্টানরা খ্রিস্টানরা শিরকে নিমজ্জিত খ্রিস্টানরা বিশ্বাস করে তিন তিন তিনজন মিলে হচ্ছে ট্রিনিটি বলে ওরা যে নওয়াজবিল্লা ঈসা আলাইসালাম মারিয়াম এবং আল্লাহ তালা এই তিন মিলে এক আল্লাহ বিশ্বাস করে নওয়াজবিল্লা তো এটা হচ্ছে আল্লাহর মূল জাত বা মূল সত্তায় শিরকের উদাহরণ যেমন মুশ্রিকরা হিন্দুরা দেবদেবী বা নিজেদের জাতি বংশ বা রাজাকে আল্লাহর জাত বা সত্তার অংশ মনে করে নওজবিল্লা তাহলে আল্লাহ তালার জাতের ক্ষেত্রে কাউকে শরিক করা যাবে না আল্লাহ তালার গুণাবলীর ক্ষেত্রে যা আল্লাহ তালার জন্য নির্দিষ্ট এক্ষেত্রে কাউকে শরিক মানা যাবে না যেমন আল্লাহ তালা গায়েব এর অধিকারী গায়েব তিনি একমাত্র আল্লাহ তালাই জানেন পাইন্দাহু মাফাতি হল গায়েব একমাত্র তারই নিকট রয়েছে গায়েবের চাবি আল্লাহ ছাড়া কেউই গায়েব জানে না সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারোর নিকট এই গায়েব জানতে যাওয়া কারো কাছে হাত গনিয়ে রাশিচক্র বিভিন্ন কিছুর মাধ্যমে যদি কেউ গায়েব জানতে যায় তার ভবিষ্যৎ ব্যাপারে জানতে চায় তাহলে সে আল্লাহ তালার এই অধিকার অন্য কাউকে দিল আল্লাহ তালার এই ক্ষেত্রে তহিদ ঠিক রাখলো না শরিক করলো আল্লাহ তালার সাথে আল্লাহ তালা যে ইখতিয়ারাত আল্লাহ তালার যে ক্ষমতা বলি এক্ষেত্রে কাউকে শরিক করা যাবে না এক্ষেত্রে তহিদ আল্লাহর একত্র ঠিক রাখতে হবে যেমন আল্লাহ তালাই একমাত্র লাভ এবং ক্ষতির মালিক উপকার এবং ক্ষতি করার মালিক আল্লাহ তালা প্রয়োজন পূরণ করার মালিক আল্লাহ তালা অভাব মোচন করা সাহায্য সহায়তা সহায়তা করা হেফাজত করা দোয়া কবুল করা ভাগ্যের ভালো মন্দ এগুলা আল্লাহ তালার অধিকারে কোনো কিছুকে হালাল হারাম করার অধিকার জায়েজ না জায়েজ করার অধিকার বৈধ অবৈধ করার অধিকার একমাত্র আল্লাহ তালার আইন বিধানদাতা আল্লাহ তালা মানব জীবনের জন্য আইন দেশ এবং জাতির জন্য বিধান রচনা করা এটা আল্লাহ তালার অধিকারে এগুলো হচ্ছে আল্লাহ তালার বিশেষ ক্ষমতা এক্ষেত্রে আল্লাহ তালা কাউকে শরিক করেন না কেউ যদি শরিক নির্ধারণ করে তাহলে সে তার ইমানকে বরবাদ করে ফেলবে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে যেমন লাভ ক্ষতি প্রয়োজন পূরণ অভাব মোচন সাহায্য সহযোগিতা সন্তানাদি রিজিকের কম বৃদ্ধি ভাগ্যের ভালো মন্দ এ ব্যাপারে মানুষজন যদি কোনো পীর ফকির কোনো গণকের নিকট কোনো কারো কাছে যায় এবং তাদের কাছে থেকে বিভিন্ন ধরনের আশা করে যে তারা ভাগ্য গড়ার ক্ষেত্রে সাহায্য করবে তারা ক্ষতি দূর করে দিবে তারা ভালো মন্দ করতে পারবে তা তারা এ ব্যাপারে বিশেষ ক্ষমতার অধিকারী তাদের অনেক ক্ষমতা রয়েছে এক্ষেত্রে সে আল্লাহর সাথে শরিক করবে অবশ্যই এর থেকে বেঁচে থাকতে হবে মুসলমান থাকতে হলে যেমন আল্লাহ তালা হচ্ছেন আইন বিধানদাতা ইনিল হুকম ইল্লা আলিল্লা একমাত্র আইন বিধানদানের অধিকারী আল্লাহ তালা এখন কেউ যদি যেমন বর্তমানে দেশে আল্লাহর আইন প্রচলিত নেই আল্লাহর বিধান প্রচলিত নেই এখানে মানব রচিত আইন বিধান প্রচলিত যা হচ্ছে শির্ক এবং কুফর এখন কেউ যদি আল্লাহ তালার বিধান বাদ দিয়ে এই মানব রচিত আইন বিধানের আনুগত্য করে এটাকে মেনে নেয় এটার জন্য ভোট দেয় তাহলে শিরকে নিমজ্জিত হবে আল্লাহ তালা কোরআনে বলেছেন ইত্তাখাজু আহবা রহম রহবায়ন আহম আরবা বামিংদুনিল্লা ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম এবং দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে খুবই আশ্চর্যের বিষয় আল্লাহকে বাদ দিয়ে আবার কাউকে কীভাবে রব বানানো যায় জানা প্রয়োজন আয়তে যেহেতু আল্লাহ বলে দিয়েছেন আল্লাহকে বাদ দিয়ে তারা আলেম দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে চলেন দেখি কিভাবে আল্লাহকে বাদ দিয়ে মানুষ অন্যকে রব বানায় এই আয়াতের তাফসিরে এসেছে যে ওই আলেম এবং দরবেশরা আল্লাহ তারা আল্লাহ তালার নির্দিষ্ট হালাল এবং হারামকে পরিবর্তন করত যা আল্লাহ হালাল করেছেন এটাকে হারাম করে দিত যা আল্লাহ হারাম করেছেন এটাকে হালাল করে দিত নিজেদের স্বার্থে তো তখন মানুষরা এটাকে মেনে নেওয়ার কারণে আল্লাহ বলেছেন আমি একমাত্র বিধানদাতা সুতরাং তুমি তোমরা যেহেতু তাদেরকে বিধানের মালিক মনে করতেছ বা বিধান পরিবর্তন কারণে করার কারণে তাদেরকে মানতেছ তাহলে তোমরা যেন আমাকে বাদ দিয়ে তাদেরকে রব বানিয়ে নিলা তো অনুরূপভাবে যদি ইহুদি খ্রিস্টানরা তাদের হালাল হারাম মানার কারণে জায়েজ না জায়েজ মানার কারণে তাদেরকে রব বানিয়ে নেয় আমাদেরকেও যদি আল্লাহর আইন বিধানকে বাদ দিয়ে এই বর্তমান প্রচলিত মানবরচিত আইন বিধানের আনুগত্য করে এটাকে প্রতিষ্ঠা করার জন্য জীবনপণ সংগ্রাম করে এটার জন্য ভোট দেয় এটার জন্য আন্দোলন করে তাহলে সে কি করলো আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যেন রব বানিয়ে নিল আল্লাহর কাছে আমরা এ থেকে আশ্রয় চাই তাহলে আমাদের তহিদ ঠিক রাখার জন্য এসব মানবরচিত আইন বিধানের জন্য বর্তমান সংসদীয় নির্বাচনে এমপিদেরকে ভোট দেওয়া যাবে না তাদের জন্য আন্দোলন মিটিং মিছিল করা যাবে না তাদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে না তাদেরকে সমর্থন করা যাবে না এগুলা থেকে অবশ্যই দূরে থাকতে হবে এগুলাকে ঘৃণা করতে হবে যদি আমাদের তাওহিদ ঠিক রাখতে হয় এই এই সিস্টেমকে এই যে মানবরচিত কুফরি জীবন পদ্ধতি এটাকে পরিবর্তনের জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে তাহলেই আমাদের তহিদ ঠিক থাকবে এগুলাতে কোনোভাবেই অংশী অংশীদার হওয়া যাবে না শরিক হওয়া যাবে না বান্দার উপর আল্লাহ তালার যে অধিকার রয়েছে সেসব অধিকারে কোনো একটির ক্ষেত্রে কোনো অধিকারের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য অন্য কাউকে মেনে নেওয়াই হচ্ছে শির্ক যেমন রুকো সিজদা হাত জোর করে মাথা নিচু করে দাঁড়ানো বিনয়ের সাথে নিয়ামতের সুক্রিয়া এবং শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে মানত করা নজর নিয়াজ এবং জবাই করা প্রয়োজন পূরণ এবং বিপদ মুক্তির আশায় মানত মানা বিপদ মুসিবতে মুক্তি দিতে পারে মনে করে সাহায্য চাওয়া এগুলো একমাত্র আল্লাহ তালার জন্যই নির্দিষ্ট এখন কেউ যদি কাউকে রুকু সিজদা করে ইবাদতের দিক থেকে কারো কাছে হাতজোর করে মাথা নিচু করে বিনয়ের সাথে যেভাবে আল্লাহর সামনে বিনয় করা হয় কেউ যদি নিয়ামতের সুক্রিয়া এবং শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসাবে আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করে কোনো পীর ফকির অথবা অন্য কারো নামে কোনো দরগা কোনো মাজারের নামে কারণ আমি নজর নিয়াজ মানে কারণ নামে বলি দেয় জবাই করে কারো নামে অবশ্যই এগুলো শিরকে পরিণত হয়ে যাবে প্রয়োজন পূরণ এবং বিপদ মুক্তির আশায় কারো জন্য মানত মানা বিপদ মুসিবতে মুক্তি দিতে পারবে মনে করে তাদের কাছে সাহায্য চাওয়া অবশ্যই এগুলো শিরকে পরিণত হয়ে যাবে যেমন অনেকেই করে থাকে সন্তানাদির জন্য বিভিন্ন ব্যক্তির কাছে যায় মাজার কবরে যায় সেখানে যে দোয়া করে বিদেশ যাওয়া সফলতা লাভ করা চাকরি লাভ করা ব্যবসায় সফলতা অন্যান্য বিপদ আপদে মুসিবতে মুক্তি পাওয়া এগুলার জন্য সেখানে যে দোয়া করে মানত মানে অবশ্যই এগুলার শিরকে পরিণত হবে আল্লাহ তালার ভালোবাসার ঊর্ধ্বে অন্য কাউকে ভালোবাসা আল্লাহ তালা ব্যাপারে বলেছেন অমিনান্নাসি মাইয়াত্তাখিদু মিন দুনিল্লাহি আংদাদা ইউহিব্বুহুম ইউহিব্বুনাহুম কাহব্বিল্লাহ আল্লাদিন আমানু আসাদ্য হব্বাল্লিল্লাহ মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ সমকক্ষ নির্ধারণ করে এবং তাদেরকে এমন ভালোবাসে যেমনভাবে আল্লাহ তালাকে ভালোবাসা উচিত যারা ইমানদার তারা আল্লাহর ভালোবাসায় সবচেয়ে দৃঢ় অর্থাৎ সবচেয়ে বেশি তারা আল্লাহকেই ভালোবাসে তাহলে আল্লাহ তালাকে ভালোবাসার মতো করে কাউকে যদি ভালোবাসা হয় তাহলে সেটা শিরকে পরিণত হয়ে যাবে আল্লাহ তালার ভয় এবং ভালোবাসার ঊর্ধ্বে অপর কাউকে ভয় এবং ভালোবাসা অপর কারো ভয় এবং ভালোবাসাকে স্থান দেওয়া শিরকে পরিণত হবে জেনে রাখা প্রয়োজন শির্ক হচ্ছে সবচেয়ে বড় জুলুম শির্ক হচ্ছে আমাদের ইমানকে বরবাদ করে দেয় শির্ক হচ্ছে সবচেয়ে বড় গোনা আল্লাহ শিরকের গুণা কাউকে ক্ষমা করেন না এর চেয়ে ছোট কোনো গুণা যাকে ইচ্ছা ক্ষমা করেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শির কালা জুলমুন আউজিম শির্ক হচ্ছে সবচেয়ে বড় জুলুম যে ব্যক্তি শির্ক করে তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যায় মায়ুশরিক বিল্লাহি ফকদ হারাম আল্লাহ হিল জান্না আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন যে শির করে ওমা ওয়া হুন্নার তার আবাস হয় জাহান্নাম এবং কেউ যদি শির করে তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সমস্ত আমল যত নামাজ রোজা জাকাত হজ অন্য যত ইবাদতই থাকুক দান সাদাকা জিকির দোয়া সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে যদি কেউ শির করে লায়াহবাতান্না আমালুক আপনার আমল কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে যদি আপনি কি করেন শির করেন তাহলে অবশ্যই শির জানা থাকতে হবে এই জন্যই লেখক প্রথমেই বলেছেন আল্লাহ এক এবং কোনো কিছুই আল্লাহ শরিক নেয় সুতরাং সমস্ত শির্ক থেকে বেঁচে থাকতে হবে শির্ক জানতে হবে কি কি বিষয় শির্ক যাতে করে এগুলো থেকে বেঁচে থাকা যায় তাওহিদ চিনতে হবে যাতে করে তাওহিদের পথে চলা যায় যাতে হিদ এর মধ্যেই অটল অবিচল থাকা যায় মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তালাকে ভয় আল্লাহ তালার ভয় এবং ভালোবাসার ঊর্ধ্বে অন্য কাউকে তার মতো করে ভয় এবং ভালোবাসা যেমন কেউ কেউ বিভিন্ন পীর ফকিরদের ব্যাপারে করে থাকে যে তাদেরকে এমন ভয় এবং ভালোবাসে এমনভাবে ভয় করে যে তারা ভালো মন্দের মালিক চাইলে লাভ ক্ষতি করতে পারবে তাদেরকে এমন ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত অবশ্যই এগুলো শিরকে পরিণত হবে আমাদেরকে রাস্তা দেখানোর মালিক হৃদায়তের মালিক নির্দেশ দানের মালিক এবং নির্দেশের মানদণ্ড হচ্ছে কোরআন এবং সুন্না আল্লাহ তালা এবং আল্লাহ রসুল এই তহিদের দিকেই সমস্ত নবী রাসুলরা আহ্বান করেছেন নোহ আলাইসাল্লাম তার জাতিকে আহ্বান করেছেন ইয়া কমে আবুদুল্লাহ ইলাহিন ওয়াইরু হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইবাদত তিনি ছাড়ার কোনো তোমাদের ইবাদতযোগ্য ইলাহ নাই রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই তহিদ নিয়েই আগমন করেছিলেন তিনি বলেছেন উমির তো আন ওকাতিলান নাস হাত্তা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মদ রসুল্লাহ আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সাথে যুদ্ধ করতে যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রসুল অতপর লেখক রহেমাউল্লাহ বলেন ওলা শাই আমিসল কোনো কিছুই আল্লাহ তালার সদৃশ্য নয় আল্লাহ তালার মতো কিছুই নেই অর্থাৎ এটা হচ্ছে আল্লাহ তালার ওই কথা লাইসা কামিসলিহি সেই কোরআনে আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি সাই আল্লাহ তালার মতো কোনো কিছুই নেই আল্লাহ সদৃশ কিছুই নেই সুতরাং আল্লাহ তালার সাথে কোনো সাদৃশ্য নির্ধারণ করা যাবে না আল্লাহ তালার যে গুণাবলী শ্রেষ্ঠত্ব বরত্ব এক্ষেত্রে কোনো সৃষ্টির সাথে আল্লাহ তালার কোনো সাদৃশ্য বর্ণনা করা যাবে না কোনো সৃষ্টির সাথে আল্লাহর তুলনা দেওয়া যাবে না কারণ সমস্ত কিছুর চেয়ে আল্লাহ তালা শ্রেষ্ঠ এবং কোনো তুলনাবিহীন কোনো কিছুর সাথে তুলনা দেওয়া যাবে না কোনো সৃষ্টি কোনো কারোর সাথে সাদৃশ্য বর্ণনা করা যাবে না যা যা আল্লাহ তালার গুণাবলী শ্রেষ্ঠত্ব মহানত্ব বরত্ব কর্তৃত্ব যা কিছু বর্ণনা করা হয়েছে আল্লাহ তালার জাত সিফাতের ব্যাপারে যা কিছু বর্ণনা করা হয়েছে এসব কিছু এইটার ব্যাপারে কোনো উদাহরণ বর্ণনা করা যাবে না এগুলাকে কোনো বিকৃত করা যাবে না কোনো সাদৃশ্য বর্ণনা করা যাবে না এরপরে এগুলা যেভাবে কোরআন সুন্না এসেছে আমরা সেভাবে ইমান আনি এগুলার প্রতি আমরা কোনো সাদৃশ্য বর্ণনা করি না কোনো সাদৃশ্য চিন্তা করি না কোনো ধরন রকম চিন্তা করি না লাইসা কামিসলি হিসাই আল্লাহর মতো কিছুই নেই ওহুয়া সামি অল আলিম আল্লাহ তালা বলেছেন ওহুয়া সামি অল বসির আল্লাহ তালা কোনো কিছুই আল্লাহর মতো না এবং ওহুয়া সামি অল বসির আল্লাহ সব শুনেন এবং দেখেন সব শুনেন এবং দেখেন সুতরাং আল্লাহর মতো কিছুই নাই কোনো কিছুই আল্লাহ তালার সাথে সাদৃশ্য বর্ণনা করবে না তোমরা অতপর মুসান্নিফ লেখক রহেমাউল্লাহ বলেছেন ওলা সাই আজেজ কোনো কিছুকে আল্লাহ তালাকে অক্ষম করতে পারে না অথবা আল্লাহ তালার কাছে কোনো কিছুই অসম্ভব বলে কিছু নেই আল্লাহ তালার কাছে অসম্ভব বলে কিছু নেই আল্লাহ তালার কাছে সব কিছু সম্ভব আল্লাহ তাল্লার কাছে সব কিছু সম্ভব কারণ তিনি হচ্ছেন কুল্লি সেই ইং কদির তিনি সমস্ত বিষয়ে সর্বশক্তিমান যা চান তিনি তাই করতে সক্ষম দুনিয়াকে মুহূর্তের মধ্যে যেইভাবে সম্ভব যাকে সবাই হুকুমের বাধ্য যা হুকুম করবেন সাথে সাথে তারা মানতে বাধ্য এটা হতে বাধ্য আল্লাহ যদি বলেন কোন কোনো একটা বিষয়ে হও ফায়া কোন অমনি হয়ে যায় আল্লাহ তালা বলেছেন যে ইন্না আল্লাহ আলা কুল্লি সে ইন কদির নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে সর্বশক্তিমান সর্ববিষয়ে সর্বশক্তিমান আমাদের আল্লাহ আগুন এটাকে আল্লাহ তালা কি দিয়েছেন এই ক্ষমতা দিয়েছেন যে সে জ্বালাবে কিন্তু এই ক্ষমতা আল্লাহ তালার ক্ষমতার অধীন যখন আল্লাহ বলবে না জ্বালানোর জন্য তখন সে আর জ্বালাতে পারবে না কারণ আল্লাহ হচ্ছেন এটার উপর ক্ষমতাবান সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তালা যেমন ইব্রাহিম আলাহ ইসলামকে আগুনে ফেলে দেওয়া হয় আল্লাহ তালা আগুনকে হুকুম করেন ইব্রাহিমকে না জ্বালানোর জন্য এবং ইব্রাহিম আলাইসাল্লামের জন্য ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তখন আগুন কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় আল্লাহ তালা যা চান তাই করতে পারেন আল্লাহ তালা হচ্ছেন সমস্ত বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতাবান পূর্ণ কর্তৃত্বশীল পূর্ণ ক্ষমতার অধিকারী আল্লাহ তালা বলে আল্লাহ তালাকে কোনো কিছুই অক্ষম করতে পারে না কোনো কিছুই আল্লাহ তালার কাছে অসম্ভব নয় আল্লাহ তালা আয়াতুল কুরসির মধ্যে সুরাবাকার যে শ্রেষ্ঠ আয়াত কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াসিয়া কুরসি ইহুসামাওয়াত আল্লাহ তালার যে কুরসি আরস নয় কুরসি এই কুরসিটা আল্লাহ তালার আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে এই দুইটাকে অর্থাৎ আসমান জমিনকে রক্ষণাবেক্ষণে আল্লাহ তালা ক্লান্ত হন না সুতরাং আল্লাহ তালা হচ্ছেন সমস্ত বিষয়ে কামালিয়ার পরিপূর্ণ বরত্ব শ্রেষ্ঠত্ব এবং মহানত্বের অধিকারী আল্লাহ তালা সমস্ত কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান তিনি হচ্ছেন রব্বুল আলামিন সমস্ত ধরনের সৃষ্টির রব হচ্ছেন আল্লাহ তালা এগুলোর প্রতি পূর্ণ ক্ষমতা এবং কর্তৃত্বের অধিকারী আল্লাহ তালা সুতরাং আল্লাহ তালার কাছে কোনো কিছু অসম্ভব বলে কিছু নেই আল্লাহ তালার ব্যাপারে আমরা এই বরত্বের ধারণা রাখি এই শ্রেষ্ঠত্বের ধারণা রাখি এই মহানত্বের ধারণা রাখি এবং অতপর মুসানিফ আবু জাফর আত্মাহাবি রহমতুল্লাহ বলেন যে ওয়ালা ইলাহা ওয়াইরু ওয়ালা ইলাহা ওয়াইরু তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই কারণ এই যে গুণাবলীর অধিকারী শ্রেষ্ঠত্বের অধিকারী তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হকদার আমাদের সমস্ত ধরনের ইবাদত কি বাহ্যিক কি আভ্যন্তরীণ কি প্রকাশ্য কি অপ্রকাশ্য সমস্ত ধরনের ইবাদত আল্লাহ তালার জন্য নিবেদন করতে হবে রুকু সিজদা দান সাদাকা রোজা হজ কুরবানি বাহ্যিক যত ইবাদত আছে এগুলো সব আল্লাহ তালার জন্য নজর নিয়াজ মানা দোয়া করা এগুলো সমস্ত কিছু আল্লাহ তালার জন্য নিবেদন করতে হবে আবার আভ্যন্তরীণ যে ইবাদতগুলো আছে শুধু বাহ্যিক ইবাদত দিলেই হবে না আভ্যন্তরীণ ইবাদতও আল্লাহ তালাকে দিতে হবে খফ একটা ইবাদত খফ একটা ইবাদত খফ আল্লাহ তালা কোরআনে নিষেধ করেছেন যাতে আমরা কি করি শয়তানকে খফ না করি শয়তানের আউলিয়াদেরকে খফ না করি ভয় না করি শয়তান এবং শয়তানের দোসরদেরকে তাহলে কোনো সৃষ্টির কাউকে আমরা ভয় করি না খফ আমাদের লাভ ক্ষতির মালিক মনে করি না এরকম ভয় কাউকে করি না আমরা আল্লাহ তালাকেই ভয় করি তারপরে ভালোবাসা আল্লাহ তালার একটি আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভালোবাসা তারপরে আশা করা আমরা আল্লাহ সারা আর কারো কাছে কোনো আশা করি না কেউ আমাদের রিজিক দিতে পারবে না কেউ আমাদের ভালো মন্দ করতে পারবে না কেউ আমাদের রিজিকে কম বৃদ্ধি করে দিবে এরকম আশা আমরা আল্লাহ সারা আর কারো কাছে করি না আল্লাহ তালার কাছেই করি আমরা তাওয়াক্কুল করি আল্লাহ তালার প্রতি ভরসা ইবাদত আভ্যন্তরীণ ইবাদত মনের ইবাদত তো এই ইবাদত কল্বের ইবাদত আমরা এই ইবাদত আল্লাহ তালাকে দেই আমরা আমাদের কোনো বড়জন কোনো শক্তির অধিকারী কোনো ক্ষমতা আছে তার প্রতি তাহকুল করি না আমার কোনো বড় আত্মীয় আছে তার প্রতি তাহকুল করি না ভরসা করি না আমি আমার ব্যবসা বাণিজ্যের প্রতি তাওয়াক্কুল করি না আমার রিজিকের জন্য সমস্ত ধরনের তাওয়াক্কুল ভরসা এগুলো আল্লাহ তালার জন্য নিবেদন করতে হবে এগুলো অভ্যন্তরীণ বিষয় কল্পের বিষয় আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা করা যাবে না কারণ যিনি বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারেন যিনি রিজিক দিতে পারেন যিনি সমস্ত কিছু দিতে পারেন তার প্রতি তাওয়াক্কুল করা উচিত আমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাউ হাসবু যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট তাহলে ইবাদত ইলা হিসাবে আল্লাহ তালাকেই সমস্ত ধরনের ইবাদত দিতে হবে যেমন বিপদ মুসিবতে আশ্রয় চাওয়া দোয়া করা বিনয় বিনয় বিগলিত হওয়া নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া নিজের কল্পকে রুজু করা এই সমস্ত কিছু আল্লাহ তালার জন্য অন্য কারো দিকে এভাবে নিজের এই আভ্যন্তরীণ এবং প্রকাশ্য কোনো ধরনের ইবাদত দেওয়া যাবে না আল্লাহর দিকে নিবদ্ধ করতে হবে আমাদের সমস্ত ধরনের ইবাদতকে কারণ এটা আল্লাহ তালার হক আমাদের প্রতি আল্লাহ তালার হক হচ্ছে আমরা কি করব এককভাবে আল্লাহ তালার ইবাদত করব এবং কাউকে আল্লাহর সাথে শরিক করব না আর যদি আল্লাহর এই হক আদায় করি রসুল সাল্লাহ আলাইসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দিবেন না আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দিবেন না আমরা যদি আল্লাহর হক আদায় করি আমাদের চিন্তা করা প্রয়োজন যিনি আমাদেরকে সৃষ্টি করলেন যিনি আসমান জমিনকে সৃষ্টি করলেন যিনি সমস্ত কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান যিনি সমস্ত কিছুর মালিক যার হাতে সমস্ত কর্তৃত্ব বরত্ব শ্রেষ্ঠত্ব মহানত্ব যিনি সব কিছু যা চান তা করতে পারেন যিনি রিজিক দেন যিনি বিপদাপদ থেকে বাঁচান যিনি প্রকৃত বিনিময়দাতা সেই আল্লাহ তালার জন্যই কি আমার সমস্ত ইবাদত নিবেদন করা উচিত নয় উচিত নয় কি কেন আমি কোনো সৃষ্টির জন্য কোনো ইবাদত করব। কেন অন্য কারো দিকে আমি আশা ভরসা করব কারো কারো দিকে কোনো ইবাদত নিবেদন করব। কেউ তো এই অধিকার আমার প্রতি রাখে না আল্লাহ রাখেন একমাত্র আমার থেকে এই অধিকার সুতরাং আল্লাহ হচ্ছেন আমার একমাত্র ইলা একমাত্র যোগ্য ইলা যোগ্য ইবাদত যোগ্য মাবুদ আমি আমার ইবাদত সব আল্লাহর জন্য দিব আমি আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসব আমি আমার আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত থাকব সমস্ত ধরনের ইবাদত আমি আল্লাহকে দিব আল্লাহ ছাড়া কাউকে দিব না ওলা ইলাহ ওয়াইরু আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নাই আমার আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কোনো সৃষ্টির কাছে আমি মাথা নত করি না আমি কোনো কারো কাছে আইন বিধান চাই না এই সমাজের প্রচলিত মানব রচিত আইন বিধানকে আমি মানি না আল্লাহ তালার আইন বিধানকে মানি আমি আল্লাহর কোরআনকে মানি রসুল সাল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নাকে মানি অন্য কারো আনুগত্য আমি করি না কোরআন সুন্নার আনুগত্য আমি করি লা গরু আল্লাহ সারা আমার আর কোনো মাহবুদ নাই অতপর লেখক রহিমাউল্লাহ বলেন কদিমুন বিলা ইত্তেদা দা ইমুন বিলা ইন্তেহা আল্লাহ তালা হচ্ছেন আদিহীন অনাদি এবং অন্তহীন অনন্ত অর্থাৎ আল্লাহ তালার আগেও কেউ নেই এবং পরেও কেউ নেই অর্থাৎ আল্লাহ তালা যে কোরআনে বলেছেন এই কথারই প্রতিচ্ছবি যে হুয়াল আউ্ল ওয়াল আখের আল্লাহ তালা হচ্ছেন সর্বপ্রথম যার পূর্বে কিছুই নেই ওয়াল আখেরু সর্বশেষ যার পরে কিছুই নেই রসুল সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করতেন আল্লাহ আংতাল আউ্ল ফালাইসা কবলা কাশাই ও আল্লাহ আপনি হচ্ছেন সর্বপ্রথম যা আপনার পূর্বে কিছুই নেই ওয়া আংতাল আখেরু ফালাইসা বা আদা কাশাই ও আল্লাহ আপনি হচ্ছেন সর্বশেষ আপনার পরে কিছুই নেই সুতরাং আল্লাহ তালাই হচ্ছেন সর্বপ্রথম যার পূর্বে কিছুই নেই আল্লাহ তালা হচ্ছেন সর্বশেষ যার পরে আর কিছুই নেই অতপর লেখক আবু জাফর আত্মাহাবি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে লা ইয়াফনা ইয়াবিদ অর্থাৎ আল্লাহ তালার কোনো বিনাশ নেই তিনি অক্ষয় অবিনাশী তার বিলোপ নেই অর্থাৎ ক্ষয় নেই পতন নেই আল্লাহ তালা কোরআনে বলেছেন কুল্লুমান আলিহা ফান ওয়াবকাজুরব্বিকাতুল জালাল আলী ক্রম যা কিছু আছে সব কিছুই ধ্বংস হবে ওয়াবকাজুরব্বিকাজুল জালাল আলী আলী ক্রম আপনার রবের সম্মানিত এবং মর্যাদাময় চেহারাই অবশিষ্ট থাকবে শুধু অতপর লেখক রহিমউল্লাহ বলেন ওলা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ আমাদের আকিদা হচ্ছে ওলা ইয়াকু ইয়াকুনু ইল্লামা ইউরিদ আল্লাহ যা চান তাই শুধু হয় আল্লাহ তালা যা চান তাই হয় আল্লাহ যা চান না তা সংগঠিত হয় না যা আল্লাহ চান তাই সংগঠিত হয় এর বাইরে কোনো কিছুই সংগঠিত হয় না আল্লাহ তালা বলেছেন ওলা কিন্নাল্লাহ মা ইউরিদ কিন্তু আল্লাহ যা চান তা করেন আল্লাহ যা ইচ্ছা করেন তা করেন এবং আল্লাহ এটা করতে সক্ষম সমস্ত কিছু আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয় আল্লাহ ইচ্ছা না করলে কোনো কিছুই সংগঠিত হতে পারবে না হওয়া সম্ভব নয় আল্লাহ তালা বলেছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওলা ইউরিদু বিকুমুল অসর আল্লাহ তালা আল্লাহ তালা চান তোমাদের জন্য সহজ তিনি চান না তোমাদের জন্য কঠিন তাহলে এটাই আমাদের আকিদা যে আল্লাহ তালা হচ্ছেন সমস্ত কিছুর মালিক সমস্ত কর্মা সমস্ত ধরনের সব কিছু এই দুনিয়া যা কিছু সংগঠিত হয় আল্লাহ না চাইলে এটা সংগঠিত হবে না আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কিছু সংগঠিত হতে পারে না অতপর লেখক রহিমাউল্লাহ বলেন লা আহাম আওহাম ওলা তুদ্রিকুহুল আফহাম অর্থাৎ আল্লাহ তালা ধারণা কল্পনা এবং অনুমানের বাইরে এবং আকল বুদ্ধির অগম্য অর্থাৎ তিনি বুদ্ধিগ্রাহ্য নন ধারণা কল্পনা করে আল্লাহ তালাকে আল্লাহ তালা এগুলার বাইরে ধারণা কল্পনা এবং অনুমান করে আল্লাহ তালার ব্যাপারে কোনো কিছু নির্ধারণ করা যাবে না আকল বুদ্ধির অগম্য অর্থাৎ বুদ্ধিগ্রাহ্য নন আকলে ধরবে না কেমন আল্লাহ তালা এর বাইরে আল্লাহ তালা আল্লাহ তালা কেমন এটা আমরা জানি না আল্লাহ তালাই জানেন আল্লাহ কেমন আমাদের কোনো আমরা কোনো সৃষ্টির সাথে আল্লাহ তালার কোনো সাদৃশ্য বর্ণনা করি না কোনো কল্পনা করি না এ ব্যাপারে আল্লাহ তালা হচ্ছেন সমস্ত কিছুর স্রষ্টা সমস্ত কিছুর মালিক সমস্ত বরত্ব কর্তৃত্ব মহানত্বের অধিকারী আল্লাহ তালা সমস্ত কিছু আল্লাহ তালার কর্তৃত্বাধীন এবং আল্লাহ তালার মহানত্ব শ্রেষ্ঠত্ব এবং গুণাবলীর ব্যাপারে যা কিছু বর্ণনা করা হয়েছে এই গুণাবলীর ব্যাপারে আমরা কোনো ধরন প্রকৃতি বর্ণনা করি না কারণ আমরা হচ্ছি ক্ষুদ্রতম সৃষ্টি আমাদের এটা মানায় না আমাদের এটা ক্ষমতার বাইরে আমাদের আকল বুদ্ধির বাইরে এই দুনিয়ায় আমাদের এ ব্যাপারে কোনো ধরন প্রকৃতি নির্ণয় করা অথবা চিন্তা করা এটা আমাদের জন্য উচিত নয় আমাদের আকল বুদ্ধি এবং চিন্তা ধারণার বাইরে আল্লাহ তালা অতপর লেখক রহিমউল্লাহ বলেন ওলা ইউসবিহুল আনাম আল্লাহ তালা তার সৃষ্টি সদৃশ নন আল্লাহ তালা আল্লাহ তালার কোনো সৃষ্টির সাথে কোনো সাদৃশ্য নেই আল্লাহ তালার আল্লাহ তালা বলেছেন লাইসা কামিসলিহি সেই উম ওহুয়া সামি অল বাসির আল্লাহ তালা কোনো কিছুই আল্লাহ তালা সদৃশ নয় আল্লাহর মতো কিছুই নেই হওয়া সামি সামিউ আল বসির আল্লাহ তালা সব শোনেন এবং সব দেখেন সুতরাং আল্লাহ তালার সাথে কোনো সৃষ্টির কোনো সাদৃশ্য নেই কোনো সৃষ্টির সাথে আল্লাহ তালার সাদৃশ্য আমরা চিন্তা করি না কোনো সাদৃশ্য নির্ণয় করি না অতপর লেখক রহিমউল্লাহ বললেন হাইয়ুল্লামুদ আল্লাহ তালা হচ্ছেন হাইয়ুন লায়ামুদ আল্লাহ তালা হচ্ছেন কয়ুমুন লায়ানাম আল্লাহ তালা আল হাই যিনি চিরঞ্জীব লায়ামুদ যিনি মরবেন না কয়ুম যিনি হচ্ছেন চির চির জাগ্রত লায়ানাম যিনি ঘুমান না আল কোরআনে আয়তুল কুরসির মধ্যে আমরা পাঠ করে থাকি আল্লাহ ইলাহ আল হাইউল কয়ুম আল্লাহ তিনি হচ্ছেন তিনি সারা ইবাদতযোগ্য কোনো ইলাহ মাহবুদ নাই আল হাইউল কয়ুম যিনি চিরঞ্জীব এবং চিরজাগ্রত সদা বিরাজমান যিনি সবসময় আছেন সব কিছুকে ঠিক রাখেন লাহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ তালাকে তন্দ্রা এবং নিদ্রা ঘুম এবং ঘুমের ভাব কোনো কিছু স্পর্শ করে না সুতরাং আমাদের রব হচ্ছেন চিরঞ্জীব আমাদের রব হচ্ছেন যা সব কিছুকে ঠিকঠাক রাখেন যিনি চিরজাগ্রত অতাওয়াক্কাল আলাল হাইয়িল্লাদি লা আল্লাহ বলেছেন সেই সেই সত্তার প্রতি সেই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো যিনি হচ্ছেন হাই চিরঞ্জীব যিনি কখনো মরবেন না অসাব্বিহ বিহামদে এবং তারই তসবি এবং তারই প্রশংসার সাথে তাজবি বর্ণনা করো তারই পবিত্রতা বর্ণনা করো রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ ইয়ানাম ওয়ালা লাহু আইয়ানাম নিশ্চয়ই আল্লাহ ঘুমান না ঘুমানো আল্লাহ তালার সাজে না আল্লাহ তালার সাথে মানায় না আমাদের রবকে কোনো ক্লান্তি নিদ্রা কোনো কিছু স্পর্শ করে না আমাদের রব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালা বলেছেন আউজিম আসমান জমিনকে রক্ষণাবেক্ষণে আল্লাহ তালা ক্লান্ত হন না তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বমহান সুতরাং আমরা আমাদের রবের ব্যাপারে এই আকৃতাই পোষণ করি যে আমার আমাদের আল্লাহ চিরঞ্জীব আল হাইয়ু যিনি কখনো মরবেন না আল কয়ুম আমাদের রব হচ্ছেন সদা বিরাজমান সদা জাগ্রত সবসময় সব কিছুকে তিনি ঠিক রাখেন নাম আল্লাহ তালা ঘুমান না